করেছেন এই জন্য আল্লাহ রবুল আলমিনের অসংখ্য শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবীর চলছে বছর চোদ্দশো একচল্লিশ হিজড়িতে আজকে পাঁচই রবিউল আউ্বাল চোদ্দশো একচল্লিশ হিজিট এ রবিউল আউ্বাল মাসে ভারত বাংলাদেশ পাকিস্তান এক শ্রেণী মানুষরা মনে করে যে এই মাসটা হচ্ছে সিরাতুল নবী চর্চার মাস নবী জীবনী আলোচনার মাস এই ধারণা নিয়ে যদি সিরাতুল নবী কেউ আলোচনা করে তো এটা একটা বেদাত নবী জীবনী চর্চা শুধু রবিউল আউ্বাল মাসে হবে কেন এই মাসে জন্ম হয়েছে সেই জন্য না এটা রসুল্লাহাম করেছেন তার সাহাবারা করেছেন যে যেই মাসে জন্ম হয়েছে যেই তারিখে জন্ম হয়েছে ওই তারিখে নবীর জীবনীর আলাপ আলোচনা করতে হবে না নবী সাল্লামকে সবসময় আল্লাহর পরে স্মরণ করতে হবে সালাত ও সালামের মাধ্যমে সালাত এবং সালামের মাধ্যমে যখনই তার নাম আসবে তার কথা আলোচনা হবে সাল্লাহ আলী হোসাল্লাম আল্লাহ সাল্লাহ মোহাম্মদ তারপরে নবী করিম সাল্লামকে প্রতি মুহূর্তে স্মরণ রাখতে হবে সালাত সালাম তো মাঝে মধ্যে ধরেন হ্যাঁ দিনে কয়েকবার আপনি সালাত সালাম পেশ করছেন কিন্তু প্রতিটি মুহূর্তে বরং আপনার পুরোটা লাইফ নবী করিম সাল্লামকে সব সময় স্মরণ করতে হবে তার এতে বা অনসরণের মাধ্যমে এটা গুরুত্বপূর্ণ কথা তাকে এক মিনিটের জন্য আপনি অনুসরণ করবেন না তাহলে আপনি মুসলিম থাকবেন না যদি আপনি সেটা অস্বীকার করেন অথবা এমন কিছু করেন যেটা কুফরিতে পৌঁছাচ্ছে আর যদি সেটা কুফরিতে না পৌঁছায় আপনি অস্বীকার নাও করেন তারপর আপনি পথভ্রষ্ট আপনি জান্নাতের পথ জি আল্লাহ রম্বর রহমতের পথ রহমতুল্লাহ আলমিনের পথই হচ্ছে জান্নাতের পথ সেরাতে মুস্তাকিম সেটি তো নবী সাল্লামের এত্তে বা অনুসরণের মাধ্যমে সব সময় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে স্মরণ করা প্রতিটি মুহূর্তে আপনি এ কথাটা বলবো কারণ এইটা রসুল উল্লাহ শাসনের মাধ্যমে জায়জ করা হয়েছে কোরআন অথবা হাদিস নিদান এটা বলবো না এটা করব না কারণ এটা আল্লাহ রবুল আলমিন তার রসুলের মাধ্যমে নাজায়জ বা হারাম বলে ঘোষণা করেছেন সব সময় রসুল উল্লাহ আসলামকে স্মরণ করা তার ইত্তেবা বা অনুসরণের মাধ্যমে সেটা সারা জীবন হইতে হবে এটি হচ্ছে ওয়াবুদ রব্বাক হাত্তাইয়াতিয়াকাল ইয়াকিন তোমার মৃত্যু আসা পর্যন্ত রবের এবাদত করতে থাকো তো এবাদত মানেই তো হচ্ছে এক আল্লাহর এবাদত করা আর এক রসুল সাল্লামের তরিকায় জীবনযাপন করা এটি হচ্ছে এবাদত তো এমনটা যেন না হয় যে আমরা অজান্তে এইরকম বেদাতে লিপ্ত হয় যে রবিউল আউ্বাল মাসে নবীর জীবনী চর্চা করতে হবে শিখতে হবে শিখাইতে হবে শুনতে হবে শোনাইতে হবে না না না মুঠি না এক শ্রেণীর বেদাতপন্থীরা তারা মিলাদুন্নবী উদযাপন করে এই মাসে আর এক শ্রেণীর বেদাতপন্থীরা নিজেদেরকে বলে আমরা বেদাতি নই তারা সিরাতুন নবীর মাহফিল করে কিন্তু একই বেদাত নামটা একটু সুন্দর করে দেওয়া হয়েছে লেভেলটা সুন্দর কভার সুন্দর কিন্তু একই জিনিস যাই হোক আলোচনা আমাদের আজকে পর্ব নম্বর তেরো পর্ব নম্বর তেরো নভেম্বর দুই তারিখ দুই আর আরবি তারিখ তো বললাম পাঁচই রবিউল আউ্বাল আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রকাশ্য দাওয়াত প্রকাশ্য দাওয়াত নবী করিম সাল্লা সাল্লামের দাওয়াতের প্রথম পর্ব ছিল কি হ্যাঁ গোপনে দাওয়াত গোপনে ইসলামের দিকে মানুষকে ডাকা দাওয়াত দেওয়া মানে আহ্বান করা ডাকা আর ব্যক্তি পর্যায়ে মানুষকে ডাকা কারণ গোপনে ডাকলে ব্যক্তি পর্যায়ে ডাকতে হবে সমষ্টিগতভাবে একসাথে অনেক লোকে বললে তার গোপন থাকলো না এটা কতদিন পর্যন্ত চলতে থাকে তিন বছর পর্যন্ত নবী করিম ইসলামের নবাদ প্রাপ্তির পরে চলতে থাকে তার মানে চল্লিশ বছর তিনশো একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বছর তারপরে তেতাল্লিশ বছর বয়স রসুল্লাহ চুয়াল্লিশ বছর তখন প্রকাশ্যে দাওয়াতের নির্দেশ পান আল্লাহর পক্ষ থেকে নবী কাসম নির্দেশ না পেয়ে কোনো কাজ করতেন না একটি কদম বাড়াইতেন না এটা হচ্ছে আসল এবাদতের জীবন এটা হচ্ছে একজন আল্লাহর গোলাম আল্লাহর বান্দার বৈশিষ্ট্য যে আল্লাহর পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আসবে তাহলে সে পা উঠাবে কথা বলবে কথা বলা কাজ করা তখনই যখন আল্লাহ অনুমতি দিবেন জি তো নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম এইরকম ব্যক্তি জীবনের গোপন দাওয়া তিন বছর দেওয়ার পরে দেখলেন যে বেশ কিছু লোক এই দাওয়াতে সাড়া দিয়েছে ব্যক্তি পর্যায়ের দাওয়াতে গোপন দাওয়াতে মাসা আল্লাহ বেশ কিছু লোক সাড়া দিয়েছে দাওয়াতে ইসলাম কবুল করেছে বেশ কিছু এমন ভালো মানুষ ছিল কোরাইশদের মধ্যে যদি কোরাইশদের পক্ষ থেকে চরম বিরোধিতা সম্মুখীন হয়েছেন তাদের নেতৃস্থানীয় ব্যক্তির অধিকাংশই বিরোধিতা করেছে এবং শত্রুতা প্রকাশ করেছে কিন্তু বেশ কিছু ভালো মানুষ ভালো প্রকৃতির মানুষ কোরেশদের মধ্যেও ছিল যারা এই ডাকে সাড়া দেয় তারাও ইসলাম গ্রহণ করে তখন দেখলেন যে রাস্তাটা সুগম হয়েছে এখন এই রাস্তায় আগে বাড়া যাবে পরিবেশ অনুকূলে এখন ওই সময় আল্লাহ রাবুল আল সবকিছু জানছেন যে কখন কোনটা করলে এটা ইসলামের জন্য ভালো হবে এটা মুসলিমদের জন্য ভালো হবে এটা রসুল্লাহ সাল্লাহ ইসলামের জন্য ভালো হবে ইসলামী দাওয়াতের জন্য ভালো হবে এটা আমাদের চাইতে বরং রসুল্লাহামের চাইতে সাহাবাই কালামদের চাইতে বেশি আল্লাহ জানছেন তাই না তো আল্লাহ রাবুল আলমিন আয়াত নাজিল করলেন ওয়ান হে নবী তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক সাবধান করো যেটা হচ্ছে তাহলে আর একটা পর্ব কোরআনে আয়াত নাজিল হওয়ার সুরায় আলাখের প্রথম অংশ তারপরে সুরাতুল মুদাসের প্রথম অংশ তারপরে সুরাতুল ফাতেহার কথা আমাদের আলোচনা এসছে তারপরে এটা হচ্ছে চতুর্থ পর্বে আল্লাহ রব কি হুকুম করলেন এই আয়াতগুলি সুরায় সোয়ারাতে রয়েছে ও আনজের আশির আকরাবিন আকরাব মানে নিকটবর্তী আর আশিরা মানে বংশ আশিরা আশায়ের বংশধরকে বলা হয় তোমার নিকট আত্মীয়দেরকে কি করো তুমি সতর্ক সাবধান করো সতর্ক সাবধান করা মানে কি তাদেরকে জাহান নামের আজাব থেকে অশুভ পরিণাম থেকে সতর্ক সাবধান করো যে তোমরা যে অবস্থা সেই অবস্থায় থেকে যত তোমাদের পরিণাম খারাপ এটা সতর্ক সাবধান করা সতর্কবাণী মানে এটা বোঝায় আর যেই অবস্থায় তোমরা আছো যে ধর্মকর্ম পালন করছো শির্কের ধর্ম ভ্রান্ত ধর্ম মনগণা ধর্ম সেই ধর্মের উপর যদি তোমরা মৃত্যুবরণ করো তাহলে তোমাদের পরিণাম খুব খারাপ মৃত্যুর পরে চিরক স্থায়ী জাহান্নামি হইতে হবে সাবধান হয়ে যাবে এটা হচ্ছে এনজার দাও ইসলামী দাওয়াতের দুটো দিক আছে একটা হচ্ছে এনজার সতর্ক সাবধান করা আর আরেকটি হচ্ছে সুসংবাদ দেওয়া সুসংবাদ দেওয়া সুসংবাদ দেওয়া হয় জান্নাতের সুসংবাদ তোমরা যদি ভালো পথে চলো ইমান নিয়ে আসো যদি এই দাওয়াতকে মেনে নাও আল্লাহর আসমানি বিধান মেনে নাও ইত্যাদি ইত্যাদি সুসংবাদ তোমাদের জন্য রয়েছে দুনিয়ায় সুসংবাদ রয়েছে নবী সাল্লাহ আলি সাল্লাম সুসংবাদ দিয়েছেন যখন তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন তখন বলতেন যে দেখো তোমরা যদি ইসলাম গ্রহণ করো হে কোরাইশরা বিশেষ করে কোরাইশদেরকে নেতৃত্ব কোরাইশদের হাতে মক্কার হে আরবরা আরবদেরকে কারণ আরবরা আজমদের তুলনায় হ্যাঁ কারণ তাদের কাছে প্রথম ইসলামের দাওয়াত এসেছে তোমরা যদি ইসলাম কবুল করো তাই আল্লাহ তোমাদেরকে নেতৃত্ব দান করবেন এটা হচ্ছে রেজাল্ট ফলাফল তোমাদের কাজ তোমরা করো আল্লাহর কাজ আল্লাহ করবেন নেতৃত্ব দান করবেন তোমাদেরকে আল্লাহ সম্মানিত করবেন আর যারা অনারব ইসলাম গ্রহণ করবে তাদেরকে তোমাদের অনুগত করে দেবেন সুতরাং দেশের পর দেশ তোমরা আর জয়ী করবি আর সেখানে ইসলামের প্রচার প্রসার হবে আর তাই হইল জি পারস্য দেশে বিজয় লাভ হইল তারপরে রোম দেশে ইসলাম পৌঁছিল আর দ্রুত বেগে ইসলাম এমনভাবে আলহামদুলিল্লাহ ইসলামের প্রচার প্রসার হইল ইসলামী দাওয়াতের যে পশ্চিম দিকে আফ্রিকার শেষ প্রান্ত পর্যন্ত আর পূর্ব দিকে একেবারে চীন পর্যন্ত পৌঁছে গেল যে অল্প সময়ের ভিতরে <clears throat> আয়াতের তফসির করি আল্লাহ কি বলছেন তোমার নিকট আত্মীয়দেরকে নবী তুমি সতর্ক সাবধান করো এনজার এবং এই জন্য নবী সাল্লামের বৈশিষ্ট্য কোরআন একাডেমি কি রয়েছে এর আগেও বলেছি বাশির এবং নাজির বা মোবাসেরাও বা নাজিরা এই দুটো বৈশিষ্ট্য মূলক নাম বা বৈশিষ্ট্য সিফাত নবী করিম সাল্লা ইসলামের করিম উল্লিখিত হয়েছে সুসংবাদদাতা এবং সতর্ক সাবধানকারী তাহলে আত্মীয়দেরকে দাওয়াত দিতে বলে আল্লাহ রাবুল ইসলামের যার মানে দাওয়াত দাওয়াদেরকে যেই অবস্থায় আছে অবস্থাটা ভালো না ওয়ার্নিং খুব খারাপ পরিণাম খারাপ কামিনাল আর তুমি তোমার ডানাকে ঝুঁকিয়ে দাও শাব্দিক অর্থ করছি তোমার ডানাকে তুমি ঝুঁকিয়ে দাও ওই সব লোকদের জন্য যারা তোমার অনসারী হবে মমিনদের মধ্য থেকে মমিন তোমার অনসারীদের জন্য তুমি তোমার ডানাকে ঝুঁকিয়ে দাও ডানা ঝুঁকিয়ে দাও মানে কি এতে ভাষার অলঙ্কার আছে আরবি ভাষার এটা অলঙ্কার প্রত্যেক ভাষাতে নাও হইতে পারে বাংলা ভাষায় অন্যরকম ভাবে অলঙ্কার হইতে পারে জরুরি যে আরবি ভাষাতে যে ভঙ্গিমাতে অলঙ্কার আছে বা লাগাত ফাসাহাত আছে সেটা বাংলা না হইতে পারে আর বাংলাতে যেখানে যেভাবে অলঙ্কার আছে আরবিতে নেই হইতে ডানা ঝুঁকিয়ে দেওয়া কোথেকে নেওয়া হয়েছে অলঙ্কারের ভাষা জি হ্যাঁ এটা পাখি যখন বাচ্চাগুলিকে আদর করে বা বাচ্চাগুলিকে যখন হ্যাঁ সুরক্ষিত করতে চায় তখন কি করে মুরগি দেখেছেন হ্যাঁ ডানা ঝুঁকিয়ে দেয় আর ডানা দিয়ে ঢেকে নেয় দুই ডানা দিয়ে ডানা ঝুঁকিয়ে দেওয়া মানে আর ওপরে নেই নিচে নেমে গেছে দুটোই দিক একটা হচ্ছে পাখির কথা বললো এই ব্যাখ্যাও এটাও ফিট এখানে আর এটা হচ্ছে ডানা ঝুঁকিয়ে দেওয়া মানে হচ্ছে নিচে নামিয়ে দেওয়া তাহলে আর নিচে কখন নামে যখন মানুষ অহংকার মুক্ত হয়ে যায় অহংকার মুক্ত হওয়া নমনীয় হওয়া তো যারা তোমার অনুসারে মমিন হবে তাদের সাথে তুমি বিনয়ী হও নমনীয় হও একটা দিক রয়েছে আর আর একটা দিক রয়েছে যে তাদেরকে স্নেহ করো তাদেরকে ভালোবাসো এবং তাদের জন্য মায়া করো তাহলে এই শিক্ষাও নবী করিম দেওয়া হয়েছে যে যারা মমিন তোমার অনুসারী হবে তাদের সাথে তুমি কি করো নম্র আচরণ করো তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করো এবং এই নির্দেশ রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম দিয়েছেন বাসেরু তোমরা মানুষকে সুসংবাদ দাও ওয়ালা তোনা ফেরু মানুষকে ঘৃণা মানুষের মাঝে ঘৃণা ছড়াইও না মানুষকে দূরে করার চেষ্টা করিও না এসেরু তোমরা সহজ করো একটি কঠিন জিনিসকেও যদি বলেন না না কোনো ব্যাপার না সহজ তার মনটা খুশি হয়ে যাবে না পারবো এসেরু এটা হচ্ছে তরবিয়ত এটা আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েদের ক্ষেত্রেও আর আপনার সাথে যার সাথী সঙ্গে আছে তাদের ক্ষেত্রেও আপনার অধীনে যদি কেউ কাজ করে ভারী কাজ তার কোনো ব্যাপার না চলো সহজ মনে হবে এসেরু সহজ করো মানুষের জন্য ওয়ালা তো আসেরু কোনো কিছুকে কঠিন করে দিও না কঠিন করে দিও না এমন যেন না করিও না পরিস্থিতি যাতে মনে হয় এটা কঠিন ব্যাপার রে এর সাথে চলাফেরা কঠিন হ্যাঁ এর সাথে উঠা বসা কঠিন বা এই যেই কাজের কথা বলছে যেই পথে চলতে বলছে কঠিন এখন ইসলামী সেন্টার একটা নতুন লোক আসে তাকে যদি বলেন যে আরবি ভাষা অত সহজ নাকি হ্যাঁ আরবি ভাষা অত সহজ নাই তাহলে আরবি শিখতে আসবে যদি বলেন গ্রামার তুমি বাংলা গ্রামার বোঝো না তুমি আরবি কি বুঝবে হ্যাঁ হাফিজাতে মোল্লাদের মতো যদি বলেন যে কোরআন আর হাদিস বুঝবে আল্লাহ এবং রসুলের কথা তুমি বুঝবে আমরা বারো বছর চোদ্দ বছর মাদ্রাসা পড়েছি দাওরা পড়েছি আমি কামেল টাইটেল করেছি তাও বুঝতে পারি না তুমি কি বুঝবে তাহলে আর আসবে কেউ বুঝতে চেষ্টাই করবেন না হ্যাঁ, যদিও না বিশ্বাস কথাগুলি অত্যন্ত ব্যাপক কিন্তু এক দুটি উদাহরণ আমি দিলাম সহজ করতে হবে কঠিন নয় মানুষকে সুসংবাদ দিতে হবে মানে আকৃষ্ট করার চেষ্টা করতে উৎসাহিত করতে হবে ঘৃণা ছড়াইও না ফাইন আসাউকা তারপর যদি তারা নাফারমানি করে তোমার বিরুদ্ধাচরণ করে অবাধ্য হয় অবাধ্য হতে পারে কিছু লোক ভুল ত্রুটি করতে পারে অবাধ্য হওয়া আর একটা হচ্ছে যে আবদ্ধ হওয়া হচ্ছে যে কেউ মানলই না টোটালি মানল না সবাই মানবে জরুরি নয় জি আর সবাই ভালো হয়ে যাবে এটাও জরুরি নয় ফাইন আসাও কাহে নবী তোমার সাথে যদি নাফরমানি করে বা বিরুদ্ধাচরণ করে ফাকুল তাহলে বলে দাও তুমি ইন্নি বেরিউ মিম্মা তামালুন তোমাদের কাজকর্ম থেকে তোমাদের কর্মকাণ্ড বা তোমাদের আমল থেকে যে তোমরা পাপের রাস্তা ধরছো অন্যায় রাস্তা ধরছো বা শিরকের রাস্তা ছাড়ছো না এসব তোমাদের কর্মকাণ্ড থেকে আমি সম্পর্কহীন বেরিউন মানে আমি সম্পর্কহীন আমার কোনো সম্পর্ক নেই তোমরা পাপ করবে তোমরা বুঝবে আমি পাপের সাথে নেই রসুরামকে এই দিক নির্দেশনাগুলি দিলেন তাহলে এই আয়াতে তিনটি দিক নির্দেশনা আছে একটা হচ্ছে আত্মীয়দেরকে দাওয়াত দাও এখান থেকে শুরু করো ঘর থেকে শুরু করো পর থেকে না এটা অত্যন্ত জরুরি এটা বিশেষ করে সুহান আলেম সমাজকে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত আমাদের আলেম সমাজ অনেক আছে আলেমের ঘরে আলেম পাওয়া যায়নি চাহেল মূর্খর ঘরে গেছেন বড় আলেম পয়দা হয়েছে এই রহস্যটা কোনোদিন আমরা হয়তো চিন্তা করে দেখিনি এর পিছনে বিভিন্ন কারণ হইতে পারে তাহলে একটি হচ্ছে সবচেয়ে বড় যে জিনিসটি সেটা এখলাস এখলাস লাগবে যে আমি আমার ছেলেকে আলেমে দিন করব দিনের খাদেম করব এটা সবচেয়ে বড় জিনিস বরকতের উপায় অনেক সময় আলেমরা কষ্ট পায় সমাজের লোকের কাছে আলেমরা অবহেলিত সমাজের কাছে আলেমরা দেখে যে এত মেহনত করে লেখাপড়া করলাম আমার কোনো মূল্যায়ন হয় না অথচ একটা লোক দুনিয়ায় কি পড়েছে না পড়েছে অশিক্ষিত তার দেখো না দেখো পয়সার অভাব নেই তার গাড়ি বাড়ি নারীর অভাব নেই এগুলোতে অনেকে কিন্তু কি হয়ে যায় মন মানসিকতা তার অন্যরকম হয়ে যায় তখন এই চেষ্টাটা থাকে না আন্তরিকতার সাথে যে আমি ছেলেকে আলেম করব। আমি যা অবহেলিত আমি লাঞ্ছিত আবার ছেলে মেয়েদেরকে কই পথে নিয়ে যাবো বহু লোকের এরকম রোগ আছে যার ঘরে আলেমের ছেলের আলেম হইতে পারে না এটা একটা কারণ আমি সবার ক্ষেত্রে বলছি না কিছু লোকের ক্ষেত্রে এরকমটাও আছে ওর অবস্থাটা বলবে এটা মাদাসাই পড়াইবে না তাহলে কেমন করে হবে ও হাফিজি বানাবার চেষ্টা করবেন তো কেমন করে হবে হ্যাঁ ও দিন শেখাবারই চেষ্টা করবেন তো কেমন করে হবে আর কিছু লোক আছে হ্যাঁ মাদ্রাসে পড়াচ্ছে আলহামদুলিল্লাহ অনেক অলামার আছে মাদ্রাসে পড়াচ্ছে কিন্তু মাদ্রাসে পড়ালেও সময় দিতে পারেন না দূরে কোথাও চাকরি করে কোনো মসজিদে অথবা কোনো মাদ্রাসায় ওই সপ্তাহে এই দুদিনের জন্য বৃহস্পতি শুক্রবার আসে আর তারপরে মেহমানের মতো আসলো আর আদর করে চলে গেল চাকরি মেয়েকে আদর করলো কিন্তু ধমক চমক দেওয়ার সুযোগ সুবিধা পেল না আর প্রতিদিনের যে তার একটা ফলো আপ হওয়া উচিত ছিল যে আমার ছেলে মেয়েরা কিভাবে লেখাপড়া করছে কি উন্নতি করছে এই সুযোগ পেল যার ফলে ছেলে মেয়ে অনেক সময় যেভাবে আশা করা যাচ্ছিল হইল না প্রবাসের জীবনের এটা একটা দিক রয়েছে প্রবাসে আপনি দুই বছর থাকলেন তারপর দুই মাস তিন মাস ছুটি যাবেন আর তারপরে দুই মাস তিন মাসে আপনি কতটা আপনি ছেলে মেয়েদের তরবিয়ত করবেন স্ত্রী তরবিয়ত করবেন আপনি কতটা করবেন আপনি অসম্ভব জি আল্লাহ যেন আপনাদের সময়ে এবং আপনাদের ছেলে মেয়েদের বরকত দান করেন এটা একটা দিক আছে ত্রুটির দিক এই জন্য যারা দেশে থেকে ছেলে মেয়ে এখন পড়ার বয়স হয়ে গেছে লেখাপড়া করাইতে পারবেন কাছে থাকলে অনেক ভালো কাছে থাকলে অনেক ভালো কিন্তু যদি কাছে নাও থাকতে পারেন আর্থিক সংকটের জন্য বা আপনার যে পারিবারিক অবস্থা রয়েছে সেই জন্য তো আল্লাহ যেন আপনাদের সকলকে ছেলে মেয়ে মানুষ করা তৌফিক দান করে কি বলতে কি বললাম যে আত্মীয় স্বজনদের উপর বেশি গুরুত্ব দিতে হবে তার মধ্যে সবচাইতে কাছের আপনার ঘরের আত্মীয় আপনার স্ত্রী ছেলে মেয়ে বাপ মা এতটুকু আপনার ঘরে আর তারপরে তখন ভাই বোন চাচারা চাচাতো ভাইয়েরা খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই জি সব আত্মীয় একটি নির্দেশ এটি দ্বিতীয় হচ্ছে যে মানুষের সাথে কি হও হ্যাঁ অহংকার মুক্ত হয়ে আচরণ করা অহংকার মুক্ত হয়ে নমনীয় বিনয় তৃতীয় হচ্ছে যে যদি তোমার ডাকে সাড়া না দেয় তোমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে তাদের পাপের সাথ দিও না অন্যায়ের সাথ দিও না তুমি বলো অন্যায় থেকে আমি সম্পর্কহীন আমি আমার পথে ঠিক আছি এজন্য দিনের ক্ষেত্রে হকের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না দুনিয়ার ক্ষেত্রে আপনি ছাড় দেন আপনার আত্মীয় স্বজন পাপিষ্ট আছে গুনাগার আছে বেনামাজি আছে বেদিন আছে বেদাতি আছে আপনি দেন না টাকা পয়সা দিয়ে ওকে দেন উপঢৌক দেন চাঁদকা দেন অমুক দেন তমুক দেন নুন খেয়ে যদি গুনকে হেদায়ত হয় কিন্তু আপনি দিনের ক্ষেত্রে ছাড় দিতে পারেন না আপনি আপনি আত্মীয়দের খুশি করার জন্য মিলাদুলনবীতে পয়সা দেবেন মিলাদুলনবীতে অংশ নেবেন তাদের বিবাহ সাদীতে পাপ হবে অবাধ মেলামেশা হবে আর সেখানে আপনি দাওয়াত খাবেন আর সেখানে থাকবেন গিয়ে অবস্থান করবেন না না না তার দিনের ক্ষেত্রে ডিসকাউন্ট দিয়ে দিলেন ধর্মের ক্ষেত্রে ছাড় দেওয়া দিই না দুনিয়ার ক্ষেত্রে খুব ছাড় দেন এই শিক্ষায় দেওয়া হয়েছে ইন্নি ও মিম্মা তামালুন তোমরা যদি না মানো অবাধ্য হও তাহলে তোমাদের কর্মকাণ্ড থেকে তোমাদের পাপাচার থেকে আমি সম্পর্কহীন এই আয়াত নাজিলের পরে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তার নিকট আত্মীয়দেরকে একবার একত্রিত করলেন সবকে ডাকলেন তারা নিকট আত্মীয় হচ্ছে বনু হাসেম হাসেম গোত্র হাসেম গোত্র সবচেয়ে নিকট আত্মীয় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুতালেব বিন হাসেম তাহলে হাসেমের বংশে যতগুলি শাখা প্রশাখা রয়েছে এরা হচ্ছে কি বনু হাসেম বনু হাসিম নবী শাসন কোন গোত্রের লোক ছিলেন তাহলে বলবেন হাসেম গোত্রের ছিলেন কোন বংশের লোক ছিলেন কোরেশ বংশের লোক ছিলেন বংশ অনেক বড় আর গোত্র হচ্ছে খাস্তার একটা অংশ আর হাসিমের ভাই আর ভাই ছিল মুতালেব এই বানুল মুতালেব এদেরও আচার আচরণ নবী করিম শাসুর সাথে খারাপ ছিল না ভালোই ছিল এদের মধ্যে কট্টর শত্রু তেমন ছিল না এরা অত শত্রুতা দুশ্মনী করেনি ওদেরকেও দেখলেন যে এদের অন্তরটা ভালো এরাও হ্যাঁ হকের কাছাকাছি এরাও ভালোবাসে আমাকে তো ওদেরকেও ডেকেছেন এই জন্য বলছেন শেখ সাফি রহমান বানিল মুতালিব আল মুতালিব বংশেরও বেশ কয়েকজন লোক ছিল তার নিজের গোত্রের আর মোত্তালেব গোত্রের বেশ কিছু লোক এই এদেরকে ডেকে নবী করিম একটি খুদবা বা বক্তব্য দিলেন ফাঁকালা বাদ আলহামদি ও শাহাদাতি তৌহিদ আল্লাহ প্রশংসা করলেন এবং তৌহিদের সাক্ষ্য প্রদান করলেন অর্থাৎ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহর প্রশংসা করা আর তারপরে আল্লাহ এটি হচ্ছে তৌহিদের সাক্ষ্য প্রদান করা তো সুন্নতি খুদবার শুরুতে কি হবে আল্লাহ প্রশংসা গণগান হবে এবং সাক্ষী দেবেন কিসের তৌহিদের আল্লাহর একত্রের সাক্ষ্য প্রদান করবেন নবী কারিম সালাতের সাক্ষ্য প্রদান করবেন এই ক্ষেত্রে মনে রাখবেন যে প্রশংসার ক্ষেত্রে হাদিসে সুন্নতি খুদবাই বহু বচন আছে এটা গুরুত্বপূর্ণ খুদবার ভুল ভ্রান্তি সম্পর্কে সতর্কীকরণ খুদবাতে অনেক বড় বড় আলেমরা আজকাল ভুল করে নিজে যদি বলে আমি বানিয়ে খুদবা পড়েছি তাহলে বলবো যে ঠিক আছে তোমার বানানো এটা কিন্তু পড়ছে সে খুদবায় মাসনু না পড়ছে সে ওই খুদবাতুল হাজা সন্নতি খুদবা আর সন্নতি খুদবার বাক্যগুলি নাই না সেখানে খেয়াল খুশি পড়ছে অথচ বড় বড় আলে বড় বড় বক্তা কিসের জন্য যে ওই সূক্ষ্মভাবে তারা কোনোদিন গবেষণা করেনি বা তদন্ত করে দেখেনি যে এই শব্দগুলি এইভাবে হাদিসে কি এসেছে কিনা যেমন আল্লাহ প্রশংসা কোনো ক্ষেত্রে ইন্নাল হামদালিল্লাহ জি নাহমাদহু বহু বছর এসছে নাহমাদহু বহু বছর আহমাদ নাহমাদু তাহলে প্রশংসার ক্ষেত্রে আমি একা প্রশংসা করছি কিন্তু আপনাদেরকে সাথে নিতে পারি বহু বচন আমরা প্রশংসা করছি অথচ আমি আপনাদেরকেও সাথে নিয়ে এলাম আপনাদেরকে এনে সবাই মিলে আমরা প্রশংসা করছি জনগান করছি অনাস্তাইন সাহায্য কামনার ক্ষেত্রে আমরা সকলে সাহায্য কামনা করছি অথচ আমি একাই বলছি হয়তো ঠিক আছে খতিব একাই বলছে এগুলো হাদিসে বহু বচন আছে কিন্তু কিন্তু শাহাদাতের ক্ষেত্রে কোন হাদিসে নাসাদু নেই কি আছে আসাদু আল্লাহ ইরাহিল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদান আব্দুল আসাদু এক বচন আছে বড় বড় বক্তা শুরুতে খেয়াল করে শুনবেন কি বলে আল্লাহ সুর ধরে যে নাসাদু দিল ওয়ানাসাদু আন্না মোহাম্মদান আব্দু রাসুল নাসাদু মানে কি আমরা সাক্ষী দিচ্ছি সাক্ষী দেওয়া এমন একটি বিষয় যেটা আপনি আপনার কলবের মালিক আর কলব থেকে হৃদয় থেকে সাক্ষী দেওয়া হয় হৃদয় যেটা সত্য মনে করছেন সেটা যদি মুখে উচ্চারণ করেন তাহলে এটা হলো সাক্ষী সুতরাং মানুষ যখন নিজের কলব ছাড়া অন্য কারো কলবের মালিক নয় যে আপনি সাক্ষী দিচ্ছেন কি দিচ্ছেন না আপনার সাক্ষীতে সততা আছে কি নেই আপনার অন্তরে যে কথা আছে ওইটা মুখে বলছেন না মুখে এক কথা বলছেন অন্তরে আর কিছু আছে সুতরাং আপনাদের পক্ষ থেকে আমার সাক্ষী দেওয়ার কোনো অধিকার নেই এই রহস্যর কারণে একটি হাদিসে বহু বচন খুঁজে পাবেন না আপনি বহু বচন খুঁজে পাবেন না আমার এতগুলি বক্তব্য আছে কোনো বক্তব্যে না সাধু পাবেন না আপনি কোনো বক্তব্যে না সাধু পাবেন না কারণ কোনো হাদিসে না সাধু বহু বচনে কিন্তু না মাধু অনাস্তাইনহু আছে তারপরে বাড়াই যখন আসলো সতর্কীকরণ তা আর একটা সতর্কীকরণ করি সেটা হচ্ছে অন্য অমেনবেহি ওয়ানাতাওয়াক্কালু আলী এই দুটো শব্দ কোনো সহিদিসে নেই তার প্রতি আমরা ইমান রাখি এবং তার উপর আমরা ভরসা রাখি অর্থ তো ঠিক কিন্তু কোন হাদিসে খুঁজে পাবেন না সহি সনদে যে নহমে নবী অনাতাওয়াক্কালু আলী কিন্তু অনেক বক্তারে এখানে অ্যাড করছে তো এইটা যদি অ্যাড করে তো এইটা অ্যাড করে তো ওই রকমই হলো যেমন আল্লাহ আল্লাহ কাসম তো আল্লাহ রিজকে কাফতার তো যদি হাদিসটা কিন্তু এতটুকু হাদিস আছে কিন্তু হানাফি ভাইরা যে ইফতারি দোয়া পড়ে আল্লাহ আল্লাহ কা সোমত মাঝখানে বাড়ায় অবে কা কামান্ত ও আলাইকে তাওয়াক্কাল তো মাঝখানে বাড়িয়ে দিল দুটো বাক্য তারপর ও ওয়াল আরিসকে কাফতার তো তারপরে তারপরে একটা বাক্য কেউ কেউ বাড়ায় হ্যাঁ বেরহমাতিকা ইয়ার রাহিম আপনার যদি এখানে অনাতওয়াক্কাল আলী বাড়ানো জায়েজ হয় বক্তা সাহেব বা আলেম সাহেব তাহলে ওদের এটাও জায়েজ মধ্যেই রয়েছে আমাদের জন্য পূর্ণ উত্তম আদর্শ সুতরাং সব ক্ষেত্রে অনুসরণ করা উচিত নবীলাম আল্লাহর প্রশংসা এবং তহিদের সাক্ষ্য প্রদানের পরে যে বক্তব্যটি করেছিলেন তার তর্জমা করি বললেন নবীলাম কাদেরকে বললেন সামনে কারা ছিল নিজের গোত্রের লোকেরা আর ওই মত যে বংশেরই যে এদের বেশ কিছু লোকেরা ছিল তাদের সামনে ইন্নার আহলাহু নিঃসন্দেহে যেই ব্যক্তি মানুষকে দিক নির্দেশনা দিয়ে তার রায়েদ মানে লিডার রায়েদ মানে হচ্ছে লিডার নেতৃত্ব দানকারী কখনো নিজের পরিবারের লোককে বা পথ নির্দেশনা দানকারী যে রাস্তা দেখাচ্ছে সেই ব্যক্তি কখনো নিজের পরিবার পরিজনকে মিথ্যা বলতে পারে না আপনি একটা রাস্তা দেখাচ্ছেন রাস্তা দেখা গিয়ে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে ভুল রাস্তা দেখাবেন আপনার ছেলে মেয়ে এখান থেকে যাবে রিয়াজ আর ওদেরকে ধরিয়ে দেবেন আপনি কুয়েতের রাস্তা বাহারের রাস্তা কখনো ধরাবেন না দুনিয়ার রাস্তা যেমন ভুল রাস্তা আপনি ধরাবেন না জেনে শুনে আপনার পরিবারকে কারণ কারণ তারা আপনার আপজন তারা কষ্ট পেলে আপনার আরো বেশি কষ্ট হবে আপনার নিজের কষ্ট হয়তো অনেক সময় নিতে পারবেন কিন্তু আপনার ছেলেমেয়ের কষ্ট আপনাকে আরো বেশি কষ্ট দেবে তো বলছেন যে পথ নির্দেশনা দানকারী বা দিক নির্দেশনা দানকারী কখনো নিজের পরিবার পরিজনকে মিথ্যা বলতে পারে না ওল্লাহে আল্লাহ শপথ করে বলছে লাউ নাসা জামিয়ান মা কাজাবতুকুম সমস্ত মানুষকে যদি সারা বিশ্বের আমি মিথ্যা বলি তবুও তোমরা আমার পরিবার পরিজন নিজের গোত্রের লোক তোমাদেরকে কখনো মিথ্যা কথা বলতে পারি না ভূমিকা এটা ভূমিকা যাতে করে তাদের আস্থা হয় নবিসামের কথার উপর তাহলে বোঝা যাচ্ছে যে বক্তব্যের বা আলোচনার একটা ভঙ্গিমা হচ্ছে যে কথাগুলি বলতে যাচ্ছেন সামনে সেগুলোর উপর যাতে মানুষ আস্থাশীল হয় সেই জন্য ভূমিকাটা ওইরকম হওয়া উচিত দুনিয়ার মানুষকে যদি আমি মিথ্যা বলি সেটা হয়তো সম্ভব হইতে পারে কিন্তু তোমাদেরকে কখনো মিথ্যা বলা সম্ভব নেই ওয়ালাও গারার তো নাসা জামিয়ান মা গারার তো সারা বিশ্বের মানুষকে যদি আমি ধোকা দিই প্রতারিত করি তোমাদেরকে কখনো প্রতারিত করবো না তোমাদেরকে প্রতারণা দেব না সে আল্লাহর শপথ করে বলছি যার ছাড়া কোনো সত্য উপাস্য নেই ইন্নিলা রসুল্লাহ এলাইকুম খাসা নিশ্চয় আমি আল্লাহ রসুল তোমাদের উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উদ্দেশ্যে প্রেরিত খাস বিশেষভাবে বিশেষ করে আমাকে আল্লাহ পাঠিয়েছেন তোমাদের জন্য হে কোরাইশরা হে বনু হাসেম হাসেম গোত্রের লোকেরা হে আরবরা তোমাদের জন্য খাস করে পাঠিয়েছেন কাফা আর তারপরে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য আল্লাহ আমভাবে পাঠিয়েছেন আরবি ভাষায় নবী পাঠাচ্ছেন অন্য ভাষায় না তারপরে মক্কাতুল মোকাররামে পাঠাচ্ছেন কোরাইশ বংশে পাঠাচ্ছেন আবার হাসেম গোত্রের মধ্য থেকে নবীকে আল্লাহ মনোনীত করছেন তার মানে খাস করে এদের জন্য পাঠানো হচ্ছে আর যেহেতু তার রেসালাত বা তার দাওয়াত সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য সুতরাং বিশ্ব মানবতার উদ্দেশ্যে তিনি প্রেরিত হয়েছেন যেমন কোরআনে করিমের বেশ কিছু আয়াতের দলিল তার মধ্যে একটি স্পষ্ট নাস হে নবী তোমাকে পাঠিয়েছি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য অন্য আয়াতে রয়েছে ইল্লা রহমতাল্লিল্লা ওমা আরসাল্লাহ ইল্লা রহমতুল্লিল আলমিন জাহানের জন্য রহমত করি সবার জন্য ওল্লাহে আরো আল্লাহ শপথ করে বলছি কামাতানামুন অবশ্যই অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে যেমন তোমরা ঘুমাও তোমাদের ঘুম যেমন নিশ্চিত যে এখন জেগে আছো কিছুক্ষণ পর ঘুমাবে এতে কোনো সন্দেহ নেই যে জেগে আছে সে অবশ্যই রাত্রে ঘুমাবে না হলে সকালে ঘুমাবে এবং ঘুমাইতে হবে কিছুক্ষণ বা কয়েক ঘন্টার মধ্যে ঘুমাইতে হবে ঠিক তেমনি তোমাদের মৃত্যু অবশ্যই আজকে জীবিত কালকে মরবে এতে কোনো সন্দেহ নেই যেমন তোমার জাগ্রত অবস্থার পরে নিদ্রাই কোনো সন্দেহ নেই আমরা এটা কল্পনা করি না অত সবাইকে মরতে হবে আমাদের চোখের সামনে ডানে বামে থেকে সব চলে যাচ্ছে কখন আপনাকে আমাকেও যেতে হবে কিন্তু আমরা নিজের কথা ভাবি না চিন্তা করি না শুধু পরের কথাই ভাবছি যতক্ষণ পর্যন্ত নিজে না যাবেন ততক্ষণ পর্যন্ত ভাববেন যে অন্যরাই যাচ্ছে আমার অনেক সময় আছে না হ্যাঁ? কোনো সময় আপনার হাতে নেই আর তারপরে অবশ্যই অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে তোমাদেরকে মৃত্যুর পরে কবর থেকে অবশ্যই উঠানো হবে বাস মানে কামাতাস্তায় কেজন যেমন তোমরা ঘুম থেকে বা নিদ্রা থেকে জেগে উঠো নিদ্রার পরে যেমন জাগ্রত হওয়া নিশ্চিত যে যখন ঘুমিয়েছ তখন না মরে গেলে এক সময় ঘুম ভাঙবেই যতই অলস হোক না কেন এক সময় ঘুম ভাঙবে আরে দশ ঘন্টা পর তো ভাঙবে কিন্তু ঘুম ভাঙবে কারো ঘুম কম কারো ঘুম বেশি কিন্তু ঘুম ভাঙবে যেমন ঘুম ভাঙা নিশ্চিত ঘুমের পরে তেমনি মৃত্যুর পরে পুনরুত্থান নিশ্চিত আবার উঠানো হবে এতে কোনো সন্দেহ নেই ওয়ালা তো হাসাবন্না বেমা তামালুন আর তোমাদের কৃতকর্মের অবশ্যই অবশ্যই হিসাব নেওয়া হবে ওয়ালা তুজাউন্না বিল এহসান এহসানা সু আ আর তোমরা যদি ভালো করো তো ভালো প্রতিদান অবশ্যই অবশ্যই দেওয়া হবে আর মন্দ করলে মন্দ প্রতিদান অবশ্যই দেওয়া হবে ভালোর বদলা ভালো দেওয়া হবে আর মন্দের বদলা মন্দ দেওয়া হবে জি ভালোর বদলা ভালো মানে আপনি ইমান এবং সলে হাত নেক আমলের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সুতরাং ভালো কি দিবেন আল্লাহ জান্নাত দেবেন সুখের জীবন দেবেন নিয়ামতপূর্ণ জীবন দেবেন আর যদি মন্দ করেন তাহলে আল্লাহ রবেন কি দিবেন মন্দ দিবেন মানে জাহান্নামের শাস্তি দেবেন আজাবের সম্মুখীন হইতে হবে জি জাহান্নাম জি পাপিষ্টদের জন্য মন্দ না কারণ ওরা উচিত শাস্তি সেটা কিন্তু মন্দ এই জন্য বলা হয়েছে তুমি মন্দ করেছো সেজন্য তার উচিত শাস্তি পেয়েছে এই জন্য মন্দ বলা হয়েছে কিন্তু আসলে ইনসাফ সুবিচারের দাবি হচ্ছে যে জাহান্ন অবশ্যই থাকতে হবে আল্লাহর সুবিচারের দাবি হচ্ছে যে সৎ লোকদেরকে যখন ভালো বদলা দেওয়া হবে তো অসৎ লোকদেরকে তার শাস্তি অবশ্যই হইতে হবে এটাই হচ্ছে ইনসাফ সুতরাং আল্লাহ যদি জাহান্নাম না রাখতেন তাহলে সেটা হইতো না সুবিচার সুবিচার কায়েম করার জন্য আল্লাহ জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছেন ওয়াইনাহাল জান্নাত আবাদান আবিনার আবাদা আর শুনে রাখো ভালো বদলা হ্যাঁ নিঃসন্দেহে সেটা হচ্ছে চিরস্থায়ী জান্নাত আর মন্দ বদলা চিরস্থায়ী জাহান্নাম জি এই বক্তব্য শেষ হয়ে গেল রাসুল্লাহ রাসুল্লাহ বক্তব্য এত লম্বা ছিল না যেমন আমাদের বক্তব্য লম্বা কত সংখ্যক বক্তব্য কিন্তু কত কথা বললেন তাই না জি আর নবী দাওয়াতের প্রথম দিকে কি ছিল আল্লাহর প্রতি ইমান পরকালের প্রতি ইমান পুনরুত্থান সম্পর্কে সচেতন করা এবং মানুষের এই জীবনটাই শেষ না এই জীবনের পরে স্থায়ী জীবন রয়েছে সেটা আসল হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য সেই জীবনটাকে সুন্দর করার জন্য আল্লাহ এখানে পয়দা করেছেন এটা হচ্ছে শুধু কর্মক্ষেত্র এখানে কিছু কাজ করে ভালো ভালো হওয়ার জন্য এবং ভালো সুখ পাওয়ার জন্য প্রস্তুতি না যেমন প্রবাসে আপনার সুখ পাওয়ার জন্য কয়েক বছর অনেক মেহনত করছেন কিন্তু বড় সুখের আশায় যে দেশে গিয়ে একটু সুখ করবো ফতাকাল্লামাল কৌম কালামান লাইয়ানান গায়র আম্মিহি আবি লাহাব নবী সাল্লামের এই বক্তব্য শুনে যারাই ছিল আত্মীয় স্বজন এই আলোচনায় সবাই নম্র ভাষায় কথা বললাম রসুল্লাহর সাথে সবাই নরম ভাষায় কথা বল নরম হওয়ার কথা কারণ এত দরদ নিয়ে এত অন্তরের ব্যথা নিয়ে এবং এত আবেগ নিয়ে আর এত ভালোবাসা মায়া নিয়ে এই কথাগুলি যে পেশ করেছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আত্মীয় স্বজনদের কাছে সবাই নরম হয়ে গেল একমাত্র তার চাচা আবু লাহাব ছাড়া কট্টর শত্রু এবং চরমপন্থী বদলোক সে না সে তার বক্তব্য শুনে তার খারাপ আচরণটা এবং তার বক্তব্য যে কত খারাপ কাল সে বলে উঠল খুজু আলা হে এই মোহাম্মদের এক্ষুনি হাতকে ধরে থামিয়ে দাও আরবরা তার চারপাশে একত্রিত হওয়ার আগে এক্ষুনি তার হাত ধরে থামিয়ে দাও এখনই এর মুখ বন্ধ করো এখনই থামা নাহলে আরবরা সব মুসলিম হয়ে গেলে তোমাদের ঘরের এই ছেলে তোমাদের দুশ্মন হয়ে যাবে ফাইন সাল্লাম এজান জালাল তুম যদি তার হাতেই নেতৃত্ব ন্যস্ত করে দাও যে মোহাম্মদ যা বলছে তাই শুনে নাও তাই মেনে নাও মানে তাকে তোমরা কি করলে নেতৃত্ব ন্যস্ত করে দিলে তাকেই যদি এই নেতৃত্ব দিয়ে দাও তাহলে তোমরা লাঞ্ছিত অপদস্থ হয়ে যাবে তোমরা গোলাম হয়ে যাবে তার তোমরা তার দাস হয়ে যাবে দেখেন খারাপ চিন্তা কেমন অথচ নবী শাসন তাদেরকে বলছেন যে দেখো তোমরা যদি ইসলাম গ্রহণ করো তোমরা আরব আর আরবের মধ্যে বিশেষ করে তোমরা কোরাইশ হ্যাঁ তোমরা হচ্ছে হাসেম গোত্র নেতৃত্ব দুনিয়া তোমাদের হাতে আর আখেরাত তো আছেই জি ওয়াইন মানা ওয়াইন মানা আর যদি তাকে তোমরা তাকে তোমরা রক্ষা করো তাহলে কুতিল তুম যদি কোথাও তুমি এখানে পড়া ওই মানা তুমি হো তাকে যদি রক্ষা করো মানা মানে তাকে রক্ষা করো তার পাশে দাঁড়িয়ে তার সাপোর্ট করো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে এমন কিছু শত্রু পয়দা হয়ে যাবে যে মোহাম্মদের কারণে তোমাদেরকে খুন করা হবে কেন তার জন্য তোমরা হ্যাঁ, আরব জাতির সাথে তোমরা দ্বন্দ্ব খরিদ করতে যাবে আর তোমরা তাদের দুশ্মন হবে আর তোমাদের বিরুদ্ধে কেউ লড়াই করুক না এক্ষণে একে থামাও এবং এর দাওয়াতকে বন্ধ করো ফাঁকাল আবু তালেব আবু তালেব বলে উঠলেন ওল্লাহ আল্লাহর কসম করে বলছে মা অবশ্যই তাকে রক্ষা করব যতদিন আমি বেঁচে থাকব বা আমরা বেঁচে থাকব আমি ইসলাম গ্রহণ করি আর না করি তার কথা মানি আর না মানি কিন্তু সে আমার ভাতিজা তাকে ছোট থেকে আমি চিনি সুতরাং তাকে অবশ্যই রক্ষা করব অন্য দুশ্মনের হাতে তুলে দেব না যতদিন আমি বেঁচে থাকবো ওয়াকালা আয়জান এবং তার সাথে সাথে এই কথাও বললেন আবু তালিব ইমদে লেমা ওমের তাবিহি হে ভাতিজা তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে বা তুমি যার জন্য আদিষ্ট হয়েছ সেই পথে তুমি অবিচল থাকো চলতে থাকো তুমি তোমার কাজ করতে থাকো তুমি তোমার কাজ দেখেন তাহলে কত ইয়াকিনের সাথে বলছে যে আমার ভাতিজা ভালো মানুষ আমার ভাতিজা যেই পথে আছে সেই পথটা মন্দ নাম ভালো কিন্তু হক নসিব হইল না গোড়ামির কারণে অন্ধত্বের কারণে এই জন্য গোড়া লোককে আল্লাহ হেদায়ত করবেন না যেই ব্যক্তি দেমাগকে খুলবে না বলছে কলুবনা গুলফুন আমার অন্তর ঢাকা আবরিত ইহুদিদের মতো অথবা আমার দেমাগ ক্লোজড আমি বন্ধ রেখেছি আমি ঢুকতে দেব না ব্লাইন্ড তাকে আল্লাহ হেদায়ত করবে না সত্য গ্রহণে এটা একটা বড় বাধা ফওয়াল্লাহে আল্লাহ শপথ করে বলছে আবু তালে বলছেন লা আজালু আহু তোকা ও আম নাওকা সারা জীবন তোমাকে চারপাশ থেকে আমরা ঘিরে রাখবো এবং তোমার সুরক্ষার ব্যবস্থা করব। তোমার হেফাজত করব সারা জীবন তোমাকে রক্ষা করব দুশ্মন থেকে তবে ভাতিজা শুনে নাও গায়রা আন্না নাফসি লা তো তাওনি আলা ফেরাকে দিন আব্দুল মুতালিব তবে আমার মন চাই না যে আমার বাবা আব্দুল মুতালেবের ধর্ম ছেড়ে আমি মরি এটা চাই না তোমার সব করব আর তুমি তোমাকে যা আদেশ করছে রব তুমি করতে থাকো এত কথা বলছেন কিন্তু আমি চাই না যে আমার বাবা আব্দুল মুতালেবের দিন ছেড়ে আমি মারা যাব এটা আমার মন চাই না মন থেকে মেনে নিতে পারি না যারা অন্ধ যারা গোড়া তাদের অবস্থা এরকম বুঝে বুঝার পরে বলছে কথা ঠিক তবে এটা মেনে নিতে পারি না সম্ভব নয় এটা সমাজ এটা মেনে নিবে না জি হ্যাঁ এই সমাজে এটা চলবে না কথা সব ঠিক কিন্তু এখানে ওইসব চলবে না ওইটা সৌদি আরবে চলবে জি হ্যাঁ। এই ছিল একটা পর্ব রসুল্লাহ সাল্লামের দাওয়াতের প্রকাশ্যে দাওয়াত শুরু হইল আত্মীয় স্বজনদের মধ্যে তারপরে সাফা পর্বতের ওপর উঠিয়ে দেওয়া তার একটা পর্ব এই কয়েকদিনের মধ্যেই আরো আয়াত নাজের হল ফসদা বেমা তোমার ওয়া আরেজ আনিল মুশরিকিন ফসদা বেমা তোমার ওয়া আরেজ আনিল মুশরিকিন আল্লাহ বলছেন যে হে নবী তুমি যার জন্য আদিষ্ট হয়েছ সেটা প্রকাশ্যে ঘোষণা করা সাদা দাও মানে খোলাখুলি বলা প্রকাশ্যে বলা নির্দ্বিধায় বলা তুমি যার জন্য আদিষ্ট হয়েছে বা তোমাকে যেই কাজের আদেশ করা কি কাজের আদেশ করা হয়েছে দাঁড়াও আর মানুষকে সতর্ক করতে লাগো মানুষকে ইসলামের দাওয়াত দিতে লাগো লাহিল্লাহ তহিদের দাওয়াত দাও জি ইমানের দিকে দাওয়াত দাও যা তোমাকে আদেশ করা হয়েছে সেটা কি করো প্রকাশ্যে ঘোষণা করো আল্লাহ এখন প্রকাশ করে দিতে বলে এর মাধ্যমে একবার আল্লাহর হুকুম যে এখন আর লুকিয়ে টুকিয়ে না হ্যাঁ লুকাবার চেষ্টা করবে না প্রকাশ্যে যে যেখানে পাবো ও আরে জানিল মুশিকিন তো একটা হুকুম হয়ে গেল যে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করো দ্বিতীয় হুকুম হচ্ছে যখন প্রকাশ্যে দাওয়াত দেবে তখন যে মুশরিক কিছু কট্টরপন্থী আছে তারা বিরোধিতা করবে ওদেরকে এড়িয়ে চলা ও আরেজ আনিল মুশিকিন মুশরিকদের থেকে বৌদ্ধবাদীদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও বা বিমুখ হয়ে যাওয়া তাদেরকে এড়িয়ে চলা এড়িয়ে চলা মানে এখানে বা উপেক্ষা করা আর এ রাজ মানে এই বাংলা এই সবগুলি শব্দ দিয়ে অর্থ করা যেতে পারে এ রাজ মানে উপেক্ষা করা এ রাজ মানে বিমুখ হওয়া এ রাজ মানে হচ্ছে এড়িয়ে চলা তারা কে কি বলছে কে কি মন্তব্য করছে আর কে কি রিয়াকশন দেখাচ্ছে ওগুলোর পরে করি না ওগুলোকে এড়িয়ে চলো তুমি বেপর অহে তুমি তোমার কাজ করো এতটুকু এখানে উল্লেখ করেছেন সে কিন্তু তার পরের আয়ত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনার সাথে সম্পর্কিত ইন্না কাল মুস্তাহজঈন নিশ্চয় যারা উপহাসকারী তাদের জন্য আমি তোমার হেফাজতের জন্য যথেষ্ট ইন্না আমি তোমার সুরক্ষার জন্য যথেষ্ট মুস্তাহজঈন উপহাসকারীদের থেকে যারা ঠাট্টা উপহাস করবে তোমাকে নিয়ে ব্যঙ্গও করবে তাদের অনিষ্ট থেকে তোমাকে রক্ষা করার জন্য আমি আল্লাহ যথেষ্ট কত বড় আল্লাহর পক্ষ থেকে চিন্তা করেন নিশ্চয়তা দান নবী করিম সাল্লাহ যখন আল্লাহর পথে মানুষ লেগে যায় তখন আল্লাহ রাব্বর এইভাবে সাহায্য করে আম্বিয়া ছাড়া অন্যদের কাছে ওই অবশ্যই আসবে না কিন্তু হক কথাকে হক যখন আপনি একিন করেছেন আর হক কথা প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন আর হকের ওপর যখন আপনি অবিচল থাকবেন আর হকটাকে মানুষের কাছে উত্তম পন্থা যখন তুলে ধরার চেষ্টা করবেন হেফাজত করি আল্লাহ আল্লাহ যথেষ্ট আল্লাহ ডিফেন্স করার জন্য বসে আছেন অন্য হাতে ডিফেন্সের শব্দটি ব্যবহৃত হয়েছে ইন্নাল্লাহ ইয়োদাফেও আনিল্লাজিন সুরাতুল হাজি আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা মমিন তাদের পক্ষে আল্লাহ কি করেন প্রতিরক্ষার ব্যবস্থা করেন ডিফেন্সের ব্যবস্থা করেন আপনাকে গালের বদল মানে প্রতিবাদ করার দরকার নেই সহিদের লোক গাল খাচ্ছেন সহিদার আলেম গাল খাচ্ছেন আপনাকে গালের বদলা দিতে হবে অথবা গালের জন্য রিয়াকশন দেখাইতে হবে না না দরকার নেই আল্লাহ যথেষ্ট আছে আল্লাহর ফেরেস তারা আল্লাহ লাগিয়ে রেখেছেন আপনার ডিফেন্স করার জন্য আপনার হেফাজতের জন্য এবং তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ধ্বংস করার জন্য তাদের পাপ দিয়ে সীমালঙ্গন বাড়াবাড়ি দিয়ে তাদেরকে সর্বনাশ করার জন্য আল্লাহ যথেষ্ট ঠিক তো এই বিষয়গুলি যারা দাওয়াতের কাজ করবেন অত্যন্ত একের সাথে বিশ্বাস করতে হবে তাহলে আপনি দাওয়াতের কাজ করতে পারেন না হলে যখন দেখবেন প্রতিকূল অবস্থা তখন দুর্বল হয়ে পড়বেন মুখ বন্ধ করে দেবেন যে যা যে যা করবি করগা আদা খাবি স্বাদ পাবি আমি আমার কাজ করি না না এরকম না আপনি দাওয়াত দিতে থাকেন দাওয়াত দিতে থাকেন কিন্তু হেকমা অবশ্যই হেকমা অত্যন্ত জরুরি কিন্তু দাওয়াত দিয়ে হেকমা মানে লুকিয়ে রাখা নয় আমি সবসময় বলি হেকমা মানে লুকিয়ে রাখা নয় কিন্তু হেকমা মানে কোনটা কখন বলতে হবে সব কথা সব সময় বলা যায় না আর সব কথা সব জায়গায় বলা যায় না আর সবাইকে বলা যায় না আর যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা বাদ দিয়ে গুরুত্বপূর্ণ বলা যায় না যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে বলতে হবে এই সবগুলির নাম হচ্ছে হেকমত সুতরাং আজকাল যে নবী নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে অর্থাৎ নবী সাল্লাম করা হচ্ছে এর জন্য বিশাল বিশাল মিছিল করলেন আর পত্র পত্রিকা আর মিডিয়াতে একবারে ভরপুর হয়ে গেল এই ঘটছে সেই ঘটছে আর যেই মূর্খকে যেই জালেমকে যে সীমালঙ্কন করি কাফের কি অথবা মুনাফেকে কেউ চেনত না সারা বিশ্ব চেনে গেল সারা বিশ্বের লোক তাকে একটা ভিসা দিত না সারা বিশ্বে তার জন্য ভিসা খুলে গেল তার জন্য গ্রিন কার্ড রেডি হয়ে গেল তার জন্য সুরক্ষার ব্যবস্থা হয়ে গেল তার জন্য আপনার নিজের প্রশাসনী তার প্রোটেকশন দেওয়ার জন্য তার সুরক্ষার জন্য নিয়োজিত কি করলেন কিছুই করলেন না আপনি কি ইসলামের খেদমত করলেন এটা তরিকা নয় আসলে তরিকা নাই আল্লাহ বলছেন আমি যথেষ্ট শরীয় সম্মত কাজ করতে হবে পশ্চিমা তরিকায় কাজ করলে হবে পশ্চিমা তরিকা হচ্ছে হ্যাঁ আমাদের প্রতিবাদ করার প্রয়োজন শুধু রাস্তাঘাটে নেমে যেতে হবে মিছিল করতে হবে বিক্ষোভ করতে হবে গাড়ি চাকা বন্ধ করতে হবে ধর্মঘাট করতে হবে না না না এইসব পায়খানা দিয়ে পায়খানা সাফ করা যায় পেশাব দিয়ে পেশাব সাফ করবেন আপনি না না না কখন না জি এই করতে গেলে লাভ কিছুই হয় না উল্টো ক্ষতি নিজেদেরই ক্ষয়ক্ষতি যদি এসব বিষয়গুলি মানুষকে বলা যায় তো বলবে যে এরা দেখো এরা হয়তো ইসলামেরই দুশ্মন উল্টা ইসলামের দুশ্মন বানিয়ে দেবেন কিন্তু আপনাদের কল্যাণের জন্য বলছি যে এ দিয়ে কিছু লাভ করে দেন ইসলামের লাভ করে দেননি জাতিরও লাভ করেননি বরং অনেকগুলি হ্যাঁ, লোক হতাহত হয়েছে এর বেশি কিছুই পাননি সারা বিশ্বের যে কোনো অবস্থার কথা বলছি আমি আল্লাহ যথেষ্ট আমি আপনি যতটা করতে পারবো করবো যেই কাজগুলি করতে পারো সেটা হচ্ছে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের নিয়ে আসা দিনকে আল্লাহর জমিনে শক্তিশালী করার চেষ্টা করব সেটা বিক্ষোভ মিছিল করে নয় তাদের ঘরে ঘরে ইসলামকে ঢুকিয়ে দেবো তাদের ঘরে ঘরে সন্ন্যতকে ঢুকিয়ে দেবো তাদের ঘরে ঘরে তৌহিদকে ঢুকিয়ে দেবো তাদের ঘর থেকে শিরকার বিদাতকে বিতাড়িত করব নির্মূল করব হ্যাঁ জি হ্যাঁ তাদের পায়ের তল থেকে মাটি টানবো তাদেরকে কুণ্ঠাসা করার চেষ্টা করব এগুলো করেন আপনি এগুলো করেন দিনের দাওয়াতের কাজের মাধ্যমে সেটা হইতে পারে ফাজদা বেমা তোমার আয়াত গুরুত্বপূর্ণ যারা মুখস্থ করতে পারবেন মুখস্থ তোমার ওয়া আনিল সুরাতুল যদি কারো কাছে কোরআন থাকেন আয়াত নম্বরটা একটু দেখেন তো দেন কাউকে হ্যাঁ আনিল চুরানব্বই আর সুরাতুল হেজর জি হ্যাঁ এই আয়াত যখন নাজর হলো তাহলে আল্লাহর হুকুম কি হলো যে প্রকাশ্যে দাওয়াত দাও আর তারপরে মুশ্রিকরা যে বিরোধিতা করবে এতে তুমি থেমে যেও না তাদেরকে এড়িয়ে চলো পরোয়া করিও না তিন নম্বর হচ্ছে যে তুমি যখন এই প্রকাশ্যে দাওয়াত দিতে যাবে তখন প্রতিহত করার চেষ্টা করবে তোমার ক্ষয়ক্ষতির চেষ্টা করবে তোমার তোমার সাথী সঙ্গীদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে ইন্না কাফাই না কাল মুস্তাহাজ যারা তোমাকে নিয়ে উপহাস করবে তোমার সাথী সঙ্গীদেরকে উপহাস করবে আর তা জুল অত্যাচার করবে বাড়াবাড়ি করবে ওদের অনিষ্টকে দূরে সরাবার জন্য এবং তোমাদের হেফাজতের জন্য আর তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ যথেষ্ট <clears throat> এই আয়াতগুলি নাজেল হওয়ার পরে রসুল্লাহাম সাফা পর্বতের উপর একদিন চাপলেন আলা আলাহা হাজারান একবারে সবচেয়ে উঁচা জায়গায় যে পাথরটি আছে চূড়ার ওপরে চললেন সোম্মা হাতে ফাইয়া সাবাহ তারপরে চিৎকার করে উচ্চ স্বরে বলে হে মানুষরা তোমাদের ওপর ভরে ভরে আক্রমণ হতে যাচ্ছে আর ওরা গোত্রীয় নেতৃত্ব ছিল প্রশাসনের ব্যবস্থা নেই হ্যাঁ না সেনাবাহিনী না যোদ্ধা কিছু নেই তাদের মধ্যে কর্তৃহ দ্বন্দ্ব যখন তখন লেগে থাকে এক বংশের আর বংশের সাথে দ্বন্দ্ব লড়াই হ্যাঁ যে যাকে পায় মারে খুন করে এই ছিল আরবের অবস্থা তখন এতেও আল্লাহর বড় হিকমত আছে কারণ তখন যদি বড় একটা শক্তিশালী প্রশাসন থাকতো পারস্য দেশের মতো বা রোমান দেশের মতো তাহলে ইসলামের দাওয়াত শুরুতে ওখানে শেষ করে দিত ধরে নেগে জেলে ঢুকিয়ে দিয়ে ওখানে ফাঁসিতে চড়িয়ে দিয়ে শেষ তাই না গোত্রীয় নেতৃত্বে ফায়দা এটা হলো যে গোত্রের লোকেরা যদি পাশে থাকলো হ্যাঁ একটা দল আছে সাথে নিজের গোত্রের লোকেরা দুশ্মনী করছে অন্য গোত্রের লোক পাশে দাঁড়িয়ে গেল হ্যাঁ এমন কোন প্রশাসনে শক্তিশালী যে এই কয়েক কয়েকশো লোক আছে মোহাম্মদের সাথে সাল্লাহ আলি সাল্লাম তাদের সবগুলিকে বন্দি করো সবগুলিকে জবাই করতে কোনো ক্ষমতা নেই রসুরাম এইভাবে ডাক দিলেন ওয়াকানত ওয়াকানাত তো এনজার তুখবেরান হুজুমে জৈসিন আউফে আমরিন আজিম আরবরা যখন কোনো দুশ্মনের হামলার আশঙ্কা করত বা বুঝতে পারত যে দুশ্মন হামলা করতে যাচ্ছে কোনো জনপদের ওপর কোনো শহর বা গ্রামের ওপর তখন উঁচা জায়গায় উঠত উঠার পরে চিৎকার করে বলতো কারণ উঁচা জায়গা থেকে বললে আর চিৎকার করে বললে দূর দূর পর্যন্ত আওয়াজটা পৌঁছবে যে তোমরা সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও দুশ্মন তোমাদের উপর আক্রমণ করতে যাচ্ছে আর সাধারণত এই আক্রমণটা ভোরের অন্ধকারে হইত ভোরের অন্ধকারে মানুষ অধিকাংশ গাফেল উদাসীন থাকে আর যদি জাগেও তবু শরীরটা অলস হয়ে থাকে সেই সময় ঘুম থেকে ওঠার পরে দেখবেন যতই আপনি পরেশগার মোত্তাকি হন কিছুক্ষণ লাফ দিয়ে ওঠা যায় না কিছুক্ষণ আপনাকে কি উঠতে হচ্ছে চোখ কচলাইতে হচ্ছে আর তারপরে গায়ে মোচার দিতে হচ্ছে আর তারপরে অলসতা দূর করতে হচ্ছে আর তারপরে গিয়ে যখন হুজু টুজু করলেন জিগির রাজগার করলেন তখন আপনার অলসতা দূর হচ্ছে কিন্তু রাত্রে জেগে আছেন রাত বারোটার সময় যদি দুশ্মন আক্রমণ করে অনেকে জেগে আছে অনেকে জেগে আছে আর দুশ্মনরা আক্রমণ এই জন্য সকাল সকাল করতো যে ভোরের অন্ধকার আক্রমণ করে দেবো আর এগুলোকে সবকে বন্দি করে নেবো যতগুলোকে মারলাম মারলাম বাকিগুলোকে বন্দি করে নিলাম দাস দাসী বানিয়ে নিলাম আর তারপরে দিন হয়ে গেল আমাদের আর এখান থেকে যদি পালায়নও করতে হয় তার অসুবিধা রাস্তাঘাট দেখতে পাচ্ছি রাতের অন্ধকার যাবে কোথায় ধরা খেয়ে যেতে পারে পরাজিত হইতে পারে তো আরবদের মধ্যে এইরকম ভোরবেলাতে এই জন্য আক্রমণ করতো দুশ্মনরা সতর্ক করার জন্য বলতেন আরো হে তোমাদের ওপর সকাল সকাল বা ভোরে ভোরে শত্রুরা আক্রমণ করতে যাচ্ছে সুম্মা জাহালি না করিস তারপরে সরুল্লাহাম কোরেশের বিভিন্ন গোত্রকে নাম ধরে ধরে ডাকতে লাগলেন এক একটা বংশ এক একটা গোত্রের নাম ধরে ডাকতে লাগে ইয়াবানি ফের ফেহের হে ফেহরের বংশধর ফেহরের আউলাদ ইয়াবানি আদি হে আদির বংশধর ইয়াবানি ফোলান ইয়াবানি ফোলান ইয়াবানি আব্দে মানাফ ইয়াবানি আব্দুল মুতালেব এই বলে এক একটা গোত্রের নাম ধরে ডাকতে লাগলেন রসুল্লাহ সাল্লাহ ফালাম্মা সানু সবাই যখন শুনতে পেল যে আমাদের সবাইকে ডাকছে কালু তখন লোকেরা একে অপরকে জিজ্ঞেস করতে লাগলো মানহাজ আল্লাহ কে এইভাবে চিৎকার করে ডাকছে কি এরকম চিৎকার করে ডাকছে সকাল সকাল কালু মোহাম্মদ তখন লোকেরা বলতে ওই মোহাম্মদ ডাকছে তখন তারা জানে যে মোহাম্মদ জীবনে মিথ্যা কথা বলেনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে তখন যখন মোহাম্মদ ডেকেছে তো অবশ্যই আমাদেরকে এই ডাকে সাড়া দিতে হবে যে নিশ্চয় কোনো একটা ঘটনা ঘটেছে কোনো একটা কিছু হইতে যাচ্ছে খাতা ইন্নার রাজ্লাম ইজাল্লাম ইয়াস্তাতা ইয়াখরুজা এলিহি আরসালা রাসূল মাহুয়া প্রত্যেকে যার কানে আওয়াজ পৌঁছেছে সবাই ছুটে আসার চেষ্টা করেছে কেউ যদি বেশি ব্যস্ত থেকেছে যে আমি খুব জরুরি এমার্জেন্সি কাজে আছে যেতে পারবো না তখন আরেকজনকে বলছে যে যা তো দেখে তো হ্যাঁ যাও তো কি জন্য ডাকলো দৌড় দিয়ে যাও আর আমাকে তাড়াতাড়ি খবর দিয়ে কারণ দুশ্মনের ভয় আছে সবাই যখন একত্রিত হয়ে গেল এসে রসুল্লাহ আসলাম সাফা পাহাড়ের ওপর থেকে বলে আর আই তুকুম আর আই তাকুম আচ্ছা তোমরা তোমরা বলো তো লাউ আখবর তুকুম আন্না খাইলান বিল ওয়াদিয়ে বেসাফে হাজাল জবাল তরিদ আন্তগির আলেকু আকুন্ত মুসাদ্দিকিয়ান তোমাদেরকে যদি বলি যে এক্ষুনি এই উপত্যকা থেকে উপত্যকা দুই পাহাড়ের মাঝখানে যে নিচু জায়গা থাকে যেখান দিয়ে মানুষ সাধারণত চলাফেরা করে পাহাড়ের উপর তো সবসময় চলাফেরা করতে পারে না তো দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে নিচু স্থান থাকে সেটা দিয়ে বৃষ্টি বর্ষার সময় বন্যার সময় পানিও প্রবাহিত হয় আর যখন শুকিয়ে থাকে মানুষ চলাচল করে ওয়াদি মানে উপত্যকা সংকীর্ণ মাঠ যেটা আমাদের দেশের ভাষায় অথবা ঘাটি পাহাড়ের এই ওয়াদি থেকে পাহাড়ের পেছন থেকে যদি একটি অসরোহী দল অসরহী মানে ঘোড়ায় চড়ে আসা হ্যাঁ বাহিনী যদি আসে তরিদান তকির আলাইকুম তোমাদের উপর আক্রমণ করার উদ্দেশ্যে আর আমি তোমাদেরকে সতর্ক সাবধান করছি যে তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু আমি পাহাড়ের ওপরে আছি দেখতে পাচ্ছি তোমরা এইদিকে আর পেছন দিক থেকে এই শত্রু দল অসরে সব ঘোড়ায় চড়ে চড়ে তোমাদের আক্রমণ করার জন্য আসছে সেই যুগে উঁটের পিঠে লড়াই হইতো আর পায়ে হেঁটেও লড়াই হতো আর ঘোড়ার পিঠেও লড়াই হতো কিন্তু ঘোড়ার পিঠে যে লড়াই করতো ওটা ছিল বেশি শক্তিশালী যোদ্ধা হ্যাঁ কারণ ঘোড়ার স্পিড বেশি হ্যাঁ, ঘোড়া এই কাজে যে যেই ভূমিকা রাখতে পারবে সেটা উঠ দিয়ে সম্ভব না সেটা পায়ে খালি মানে পায়ে চলা অবস্থায় অথবা পদাতিক বাহিনীর পক্ষে সম্ভব নাই এই জন্য অশরীর খুব সেই সময় মূল্য ছিল কালুন নাম তোমরা কি বিশ্বাস করবে আমার কথা রাসুল্লাহ বললেন তখন লোকেরা বলে হ্যাঁ অবশ্য বিশ্বাস কর মা জার্রাবনা আপনার সম্পর্কে আমরা জীবনে মিথ্যা কথা দেখিনি বলতে আপনাকে কখনো মিথ্যা কথা বলতে দেখিনি অন্য রেবায়ত রয়েছে সহি বোখারিতে সম্ভবত এই রেবাচি রয়েছে মা জার্রাবনা আলে ইল্লা সিদ খান আপনাকে আপনার সারা জীবনে সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলতে শুনিনি মা জার্রাবনা আলেকে ইল্লা সিদ্ধান এখানে এসছে দুটো বাক্যে এসছে তখন রসুল্লাহ সুযোগ পেয়ে এটা হলো ভূমিকা আসল কথাটা রাখার জন্য জি হ্যাঁ এক হচ্ছে দুশ্মনের আশঙ্কা দুশ্মন যদি পরাজিত করতে পারে তাহলে দুনিয়া বরবাদ হবে দুনিয়া নষ্ট হবে আখেরা তো বরবাদ হবে না যদি ইমান তহিদ থাকে তাই না ইমান ইসলাম থাকে আর তোমরা এমন অবস্থায় আছো যে এই অবস্থায় যদি মারা যাও তাহলে তোমাদের ইহকাল পরকাল সবটা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ তাহলে এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক করা যারা সুর উল্লাস দেখেছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু মানুষ যারা দুনিয়াদার তারা দুনিয়াকে বেশি গুরুত্ব দিয়ে থাকে রসুল্লাহ সাল্লাম বললেন তখন ফাইননি নাজিরুল্লাহম বেনায়াদে আজাবির শরীদ আমি কঠিন আজাবের পূর্বে তোমাদেরকে সতর্ক সাবধান করছি বেনায়দে মানে পূর্বে কঠিন আজাব আসতে যাচ্ছে কঠিন আজাবের তোমরা সম্মুখীন হতে যাচ্ছ তার পূর্বেই তোমাদেরকে আমি সতর্ক সাবধান করছি ইন্নামা মাসালি ও মাসালুকুম কামাসালে রাজলির রাল আদুয়া আমার উদাহরণ আর তোমাদের উদাহরণ হচ্ছে এমন এক মানুষের মতো যেই মানুষটি যেই লোকটি শত্রু দলকে দেখেছে শত্রু দল দেখছে যে শত্রু দলকে দেখছে যে আমার ওপর আর আমার গ্রাম বা শহরের ওপর হামলা করতে যাচ্ছে তখন সে দৌড় দিয়ে নিজের পরিবারে ছুটি আসছে তাড়াতাড়ি সতর্ক করার জন্য কারণ তারা জানে না যে কি হচ্ছে না হচ্ছে তারপরে মুরতাফিন উঁচা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে লে আল্লাহ মহমল আদু তাড়াতাড়ি করে তার আগেই যাতে করে দুশ্মন না চলে আসতে পারে সুতরাং ছুটে আসছে আর আসার পরে ফাজালাদি চিৎকার করে বলছে উঁচা জায়গা থেকে ইয়া সাবাহা হাই হাই সকালবেলা ভোরবেলা তোমাদের উপর আক্রমণ হতে যাচ্ছে সাবধান সাবধান দুশ্মন একটু দূরে আছে তার তার আগেই দৌড় দিয়ে সে নিজের জাতিকে সতর্ক সাবধান করে দিল এক ব্যক্তি ওই রকমই হচ্ছে আমি তোমাদেরকে তোমাদের মৃত্যু আসতে যাচ্ছে আর মৃত্যু আসলে তোমাদের জন্য আজাব শাস্তি শুরু হয়ে যাবে জাহান্নাম চিরস্থায়ী তোমাদের জন্য অবধারিত হয়ে যাবে তার আগে আমি এই আজাব আর আসার আগেই তোমাদেরকে সতর্ক সাবধান করছি সোম্মা তাহমিল্লা শাহাদ আল্লাহ রাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তারপরে লাহ রাহিল্লা মোহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য প্রদানের দিকে দাওয়াত দিলেন এবং বললেন যে এই ক্যালেমা যদি তোমরা পাঠ করে নাও অন্তরের বিশ্বাসের সাথে তাহলে দুনিয়ার মালিক হতে পারবে আর আখেরাতের মুক্তি লাভ করতে পারবে দুনিয়ার মালিক হতে পারবে আর আখেরাতের মুক্তি লাভ করবে আলহামদুলিল্লাহ দেখেন চিন্তা করেন বাস্তব কত কথাটি মাত্র কয়েক বছরের মধ্যেই যেই জাতির কাছে কোনো পার্থিব উপায় উপকরণ ছিল না হ্যাঁ না সেনাবাহিনী না তাদের কাছে সাজ সরঞ্জাম যুদ্ধের লড়াইয়ের আর তাদের মধ্য থেকে হলেন আবু বকর সিদ্দিক খলিফা রসুল্লাহ প্রথম খলিফা দ্বিতীয় খলিফা আমিরুল মোহাম্মার তৃতীয় খলিফা উসমান চতুর্থ খলিফা আলী এই জাতি বিশাল খেলাফতের মালিক সুলহান জি দুনিয়ার মালিক হতে পারবে আর আখেরাতের নাজাত পেয়ে যাবে সুম্মা হাজদার রহম আনজার রহম আজাব আল্লাহ আল্লাহর আজাব থেকে তাদেরকে সতর্ক সাবধান করলেন যে তোমরা যদি এই ওপর যদি অটল থেকে যাও তাহলে কঠিন আজাব তোমাদের জন্য রয়েছে আর যদি তোমরা ইমান না নিয়ে আসো আল্লাহর পক্ষ থেকে যা নাজেল হচ্ছে কোরআনী করিমের প্রতি তাহলে তোমাদের জন্য কঠোর শাস্তি রয়েছে এবং তার সাথে সাথে তাদেরকে বললেন যে আমি তোমাদের জন্য রসুল হয়ে এসেছি তারপর তোমরা যদি ইমান না নিয়ে আসো আমি তোমাদের বংশের রসুল তোমাদের মধ্যেকারই একজন মানুষ কিন্তু তোমাদের কোনো কাজে আসতে পারবো না লায়ুন কেজমিনাল আজাবি আল্লাহর কবল থেকে বা আল্লাহর আজাব থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না যদি তোমরা আমাকে রসুল হিসাবে না মেনে নাও এবং আমার দাওয়াতে সাড়া না দাও এইভাবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম দাওয়াত দিতে থাকলেন আর দাওয়াত চলতে থাকলো আজকের আলোচনা এখানে শেষ করি আর বাকি ইনশা আল্লাহ তাল্লাহ এই এই আলোচনার সাথে সংশ্লিষ্ট আরও আলোচনা বাকি আছে যেটা পুরা করলে অনেক সময় লেগে যাবে সুতরাং ইনশা আল্লাহ তাল্লাহ আগামী সপ্তাহে সেটা পুরা করার চেষ্টা করবো আল্লাহ যেন তৌফিক দান করেন জাকুমুল্লাহ খের আল্লাহ আপনাদের ভালো করুক এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের সত্যিকার অনুসারী হওয়ার তৌফিক দান করুক আল্লাহ যেন গুমরাহির পথ থেকে বেদাতের পথ থেকে পাপের পথ থেকে আর আজাবের পথ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের সার্বিক জীবনে কল্যাণ দান করেন আমাদের দিন দুনিয়াতে আল্লাহ যারা বরকত দান করেন এবং আমাদের অন্তরকে পরিষ্কার করে দিনের কাজে নিয়োজিত থাকার তৌফিক দান করেন সুহান রব্বিকা রব্বিল ইজাত আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন